পর্দা নামে বোরখা পরে পর্দাকে গো করে না সত্য কথা বলছি আমি রক্তকে গো করো না পর্দা নামে বোরখা পরে পর্দাকে গো করে না সত্য কথা বলছি আমি রক্তকে গো করো না পর্দা নামে এই পর্দা নামে বোরখা পরে পর্দাকে গো করে না সত্য কথা বলছি আমি রক্তকে গো করো না এই রাস্তা ঘাটে ভেড়াই নারী নামে বোরখা পরে برخر کپڑے করে আবার সত্য কথা বললে আমি ভয় হব না সত্য কথা বললে আমি ভয় হব না পর্দা নামে এই পর্দা নামে বোকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কেউ করো না পর্দা নামে এই পর্দা নামে বোরখা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কেউ করো না সুন্দর কথা শুনবে নারীর পোশাক পুরুষ পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভক্ত সাথে ভারী নারীর পোশাক পোশাক পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভক্ত সাথে ভারী আর নিবিস থেকে ঠেলায় ডাডি আপ ডাকে না থেকে ডাডি না পর্দা নামে এই ফরদ নামে কপরে পর্দা কিন্তু করি না সত্য কথা বলছি আমি রাখতে করো না ফরদ নামে এই ফরদ নামে কপরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতে করো না একলি যুগের ছেলে মেয়ে রাস্তায় বেড়ায় হাসান বোন কাপড়ে আবার মুখে দেখায় কলি মন্দির ছেলে মেয়ে রাস্তায় দাঁড়ায় হাসন হ্যাঁ, খাপুরি আবার লোকেদের দেখায় ওরে নারী ফসল ছেড়ে আদব করে চলো না ওরে নারী ফসল ছেড়ে আদব করে চলো না পরদনামে এই পরদনামে মূর্খা পরে পরদ কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কিন্তু করো না পরদনামে পরে পরদ কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কি করো না এই সুন্দর গজলটি পরিবেশন করবেন আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন যোগাযোগের number number eight double zero one one zero one one four zero zero two seven গজলে Medina full volume number four গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইট ডব্লু ডট অনিবাস ডট ইন